السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী একটি চমৎকার বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার বাস্তব জীবনে অগণিত অসংখ্য নির্দেশনা দিয়েছেন বিভিন্ন আদেশ ও নিষেধের মাধ্যমে সাথে তিনি অতীত জীবনের অতীত মানুষের অতীত জাতিসমূহের অনেক ঘটনাও তিনি বর্ণনা করেছেন অনেক কাহিনীও তিনি তুলে ধরেছেন সে অতীতের বিষয় তো আছেই এমনকি নবী সাল আলী হুয়াসাল্লামের জীবনে তার বাস্তব জীবনেও কত কিছু ঘটেছে সেই ঘটনাগুলি আমাদের মাঝে কোরআন ও সহিসন্নার আলোকে যা বিস্তারিতভাবে প্রমাণিত সে বিষয়গুলি অবশ্যই আমরা গ্রহণ করব আমাদের জীবনের পাথেয় হিসাবেই আমরা সেগুলিকে মেনে চলার চেষ্টা করব এটাই একজন মুসলিমের করণীয় এটি একজন মুসলিমের কর্তব্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের মাঝে বিভিন্ন দিন বিভিন্ন হাদিসের কাহিনী তুলে ধরেছি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কাহিনী তুলে ধরব যে হাদিসের কাহিনীটি রসুল সাল্লাহ আলী হোসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব মেয়ারাজকে কেন্দ্র করেই এ কাহিনী সংঘটিত হয়েছে রসুল সাল্লাহ হুসাল্লাম এর জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব হল মেয়ারাজ আল্লাহ সুবহান কোরআনুল করিমে সোরা ইসরা বা বানি ইসরায়েল এবং সুরা নাজম এই দুই সুরাতেও আল্লাহ রাবুল্লাহ আলমিন রসুল সাল্লাহ আলী হুসাল্লামের জীবনে এ বাস্তব ঘটে যাওয়া ঘটনাটিকে ইঙ্গিতসূচক হিসাবে তুলে ধরেছেন সাহি বুখারি ও মুসলিমের হাদিসে বিষয়টি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সেই কাহিনী আজকের অধিবেশনে স্বল্পভাবে আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহান সুরাবানী ইসরায়েলের প্রথম আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা এই আয়াতে তিনি আশ্চর্যভাবে বিষয়টিকে আশ্চর্যমূলক ঘটনা হিসাবেই তুলে ধরছেন আল্লাহ বলছেন সোভান আল্লাদি সেই সত্তার পুত পবিত্রতা বর্ণনা করছি الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى যিনি মসজিদে হারাম বাইতুল্লাহ হতে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলায় তার বান্দাকে প্রিয় বান্দাকে ভ্রমণ করালেন কেন সেই মসজিদে আকসা ফিলিস্তিনে মসজিদে আকসার চতুর্দিকে অসংখ্য অগণিত আল্লাহর নিদর্শন বরকত সেগুলিকে বাস্তবে দেখানোর জন্যই আল্লাহ সুবহান হওয়া তালা নবী সাল্লাহ আলী হোসাল্লামকে নিয়ে গেলেন নবী সাল্লাহ আলী এর জীবনে এই ঘটনাটি এটির নামই হচ্ছে মেয়ারাজ ইসরা ও মেয়ারাজ ইসরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় রাত্রিবেলা ভ্রমণকে বলা হয় তো আল্লাহ সুবাহান হাত আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বাইতুল্লাহ তথা মসজিদে হারাম থেকে কাবা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে রাত্রিবেলা ভ্রমণ করালেন বিশেষ বাহনের মাধ্যমে জিবরিল আলী ইসাল্লামের সাথে অতঃপর মসজিদে আকসা থেকে আল্লাহ সুবহানা হাত তাকে তুলে নিলেন ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ সুবাহ হাত তালা জিবরিলের সাথে বিশেষ বাহনে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে নিয়ে গেলেন শুধু সপ্তম আসমানে নয় সেই সপ্তম আসমান থেকে আরো ঊর্ধ্বে সিদ্ধরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ সুবাহ তালা নিয়ে গেলেন বা আরো ঊর্ধ্বে নিয়ে গেলেন যেখানে স্বয়ং জিবরিলেরও যাওয়ার মতো সুযোগ ছিল না সুযোগ হয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা এ ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাহিনী যা আমাদের জীবনে বহু ধরনের পাথেও জোগাবে বহু শিক্ষা আমরা নিতে পারি এ ঘটনা থেকে রসুল সাল্লাহ আলিহসাল্লাম মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে গেলেন পরের দিনে যখনই তিনি এ সংবাদ মানুষকে দিলেন সেই মক্কার মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করল বিষয়টিকে হাস্যকর মনে করল তারা এটাকে গ্রহণ করতে চাইল না যিনি সর্বপ্রথম এ বিষয়টিকে নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো মন্তব্য ছাড়ায় পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছেন সত্য বলে স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি সিদ্দিকের জন্যই তার বৈশিষ্ট্য ছিল আল্লাহ কিছু বলেছেন বলে যদি প্রমাণিত হয় বা মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম কোনো বিষয়ে কোনো সংবাদ দিয়েছেন এটি যদি নিশ্চিতভাবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সংবাদ প্রমাণিত হয় তাহলে এই বিষয়কে আর অস্বীকার করার কোনো মন্তব্য করার কোনোই সুযোগ নেই একেবারে মাথা পেতে সেটাকে সত্য বলে মেনে নিতেন যিনি তিনি হলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু অনেকেই যেমনইভাবে বিষয়টিকে অমুসলিমেরা হাস্যকর বিষয় হিসেবে মনে করল কিন্তু আবু বকর রদিয়াল্লা বিষয়টিকে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলেই বিশ্বাস করলেন মেনে নিলেন মুসলিম সাহাবাই কেরামগঞ্জ যারা ছিলেন তারাও বিষয়টিকে মেনে নিলেন সেই মক্কার কাফের কোরাইশ তারা বিষয়টিকে হেউ প্রতিপন্ন করে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে বিষয়ের ক্ষেত্রে বিপদে ফেলার জন্য পরীক্ষার ঘোষণা দিয়ে দিল তারা বলল যে আমরা পরীক্ষা করে দেখব তুমি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছ তা কিভাবে কারণ সাধারণত সেই সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে সেই সময়ের বাহন অনুযায়ী পুরাপুরি এক মাস তাকে অতিক্রম করতে হতো তাহলে মক্কা থেকে ফিলিস্তিনে গিয়ে পৌঁছতে পারত কিন্তু আল্লাহ সুবাহ বললেন সুবহান আমি আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতের মাঝে সামান্য সময়ে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তিনি নিয়ে আমি নিয়ে আসছি ভ্রমণ করিয়েছি সামান্য সময়ে গোটা রাতও নয় এক দুই ঘন্টারও বিষয় নয় এই জন্য মক্কার মানুষেরা তারা রাসুল সাল্লাহ ইসলামের বিষয়টিকে মেনে নিল না তারা বলল যেখানে আমাদের যেতে পূর্ণ এক মাসের প্রয়োজন হয় এক মাসের পথ অতিক্রম করতে হয় আর আপনি সেটি সামান্য কয়েক মুহূর্তে রাতের মাঝে সবকিছু শেষ করে আসলে এটি হতে পারে না আসলে আপনি বাইতুল মুকাদ্দাসে সেই মসজিদে গেছেন কি না আমরা আপনাকে একটু পরীক্ষা করে দেখব যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আমরা হয়তো বিষয়টিকে সত্য বলে মেনে নিব এই প্রস্তাব দিয়ে তারা রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে পরীক্ষা করতে চাইলেন পরীক্ষার জন্য কি ব্যবস্থা নিলেন যে রাসুল সাল্লাহ কারণ তারা জানতো যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কোনোদিন মসজিদে আকসায় যাননি তাই তারা এখন পরীক্ষা নিবে মসজিদে আকসার বর্ণনা তার কাছে শুনবে কোথায় কি আছে না আছে যেগুলি জানতে চাইবে যদি তিনি সঠিক জবাব দিতে পারেন তাহলে তারা বিশ্বাস করবে আর না পারলে বিশ্বাস করবে না রাসুল সাল্লাহ সাল্লাম তিনি তাদের পরীক্ষার সম্মুখীন হলেন কিন্তু বিষয়টি এমন না করার কোনো সুযোগ নেই তারা পরীক্ষার জন্য দাবি করেছে যদি তিনি বলেন যে না কোনো পরীক্ষার সুযোগ নেই তাহলে তো তার আরও বিশ্বাস করবে না রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহর উপর আস্থা রেখে তাদেরকে বললেন যে ঠিক আছে পরীক্ষা হবে পরীক্ষার মুহূর্ত ঘনিয়ে আসলো রসুল সাল্লাহ আলী হুসাল্লাম মসজিদে হারামে বাইতুল্লার হাতিম নামক জায়গায় হেজের নামক জায়গায় ভিতরে গিয়ে প্রবেশ করলেন যখনই সেখানে প্রবেশ করলেন সহিহুল বুখারির হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন লম্মা কাজাবাতনি কোরাইশ যখন কোরাইশেরা আমাকে মিথ্যা জানল যে আমি মসজিদে আকসায় ভ্রমণ করিনি মেয়েরাজ সংগঠিত হয়নি আমি তখন কি করলাম ওই বাইতুল্লার হেজের সেখানে গিয়ে ফকুম টুফিল হেজের সেখানে গিয়ে আমি দাঁড়ালাম ফজাল্লাহ বাইতাল মুকাদ্দাস كنت أنظر إليه وأخبرهم أو كما قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাম বললেন যে আমি সেখানে গিয়ে দাঁড়ালাম আল্লাহ সুবহানা হুয়া তালা আমার চোখের সামনে স্যাটেলাইট পদ্ধতিতে সেই মসজিদে আকসাকে আমার চোখের সামনে আল্লাহ সুবহানা হুয়া তালা তুলে ধরলেন আমি সচক্ষে মসজিদে আকসার দিকে দৃষ্টি দিচ্ছি তারা আমাকে যে প্রশ্ন করছে সেই প্রশ্নের আমি জবাব দিচ্ছি তারা আমাকে জিজ্ঞাসা করে মসজিদে আকসার ঘর দরজা কয়টি আমি দেখে জবাব দিচ্ছি জানালা কয়টি দেখে জবাব দিচ্ছি পিলার কয়টি দেখে আমি জবাব দিচ্ছি তারা আমাকে প্রশ্ন করে আর থামাতে পারেনি আল্লাহ সুবাহ আমাকে এ সুন্দর জবাব দেওয়ার সুযোগ করে দিলেন সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় মনে রাখা দরকার আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে মানব জাতির পথ প্রদর্শনের জন্য হেদায়েতের জন্য মুক্তির পথের দিশারি হিসাবে তাকে নির্বাচন করেছেন তাকে শুধু নবী নয় তাকে রাসুল হিসাবে আল্লাহ রাবুল্লাহ আলমীর মনোনয়ন করেছেন শুধু রাসুলই নন সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসুল হিসাবে আল্লাহ সুবাহ তাকে গ্রহণ করেছেন তাকে নির্বাচন করেছেন তাকে এই মর্যাদা দিয়েছেন সুতরাং রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ রাবুল্লাহ আলমিন তার বিষয়গুলিকে এভাবেই প্রমাণিত করেছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ সুবহান সর্বদিক দিয়ে মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিয়েছেন হে রাসুল পৃথিবীর বুকে সমগ্র মানুষের মাঝে তুমি একজন শ্রেষ্ঠ আদর্শের প্রতীক তোমার চেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ কেউ হতে পারে না রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আদর্শগত দিক দিয়ে যেমন সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ ছিলেন সকল দিক থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আজকে চোদ্দশত বছর পরে আমরা স্যাটেলাইটের আবিষ্কার করেছি স্যাটেলাইটের মাধ্যমে আমরা সেই দূর দেশ থেকে সব কিছু দেখার চেষ্টা করছি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম চোদ্দ শত বছর আগেই আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে স্যাটেলাইট দিয়েছিলেন সেই স্যাটেলাইটের দৃশ্য সেই স্যাটেলাইটের অন্যত পদ্ধতির মাধ্যমে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বাইতুল মুকাদ্দেসের পরিস্থিতি পরিবেশ অবস্থা তিনি দেখছেন আর জবাব দিচ্ছেন সুতরাং মনে করার সুযোগ নেই যে আজকে উন্নত প্রযুক্তি অনেক দূর অগ্রসর হয়েছে যেই অগ্রসর রাসুল সাল্লাহামের পক্ষে হওয়া সম্ভব ছিল না এমন কথা বলার কোনো সুযোগ নেই সম্মানিত দর্শক শ্রোতা ঠিক একইভাবে চিন্তা করুন আজকে মানুষ জ্ঞান বিজ্ঞানের উন্নত আবিষ্কারে মানুষ আজকে পৃথিবীতে পৃথিবী অতিক্রম করে ছুটেছে ঊর্ধ্ব জগতে বিভিন্ন গ্রহে আজকে মানুষ যাচ্ছে সেই মঙ্গল গ্রহে বলেন বা চাঁদের দেশে বলেন আরও কথায় কথায় আজকে মানুষ উন্নত প্রযুক্তির আবিষ্কারে তারা যেতে সক্ষম হচ্ছে হয়তোবা কেউ মনে করতে পারে যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি পৃথিবীতেই ছিলেন এত উন্নত ঊর্ধ্ব জগতে যাওয়ার মতো তার যোগ্যতা সেই সময়ের অবস্থা ছিল না আসলে এই কথাটি কখনোই সঠিক নয় বরং আমরা বলবো স্পষ্টভাবে যে আল্লাহ সুবাহানা হুয়া তালা ঊর্ধ্ব জগতে আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহামকে যত দূরে নিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত কোনো মানুষের ঊর্ধ্ব জগতে সেই পর্যায়ে যাওয়া কখনোই সম্ভব হবে না কখনোই নয় কারণ আজকে মানুষ চাঁদের দেশে গেলেও প্রথম আসমানের ভিতরে যেতে পারেনি দ্বিতীয় আসমানেও নয় তৃতীয় নয় চতুর্থ নয় পঞ্চম ষষ্ঠ সপ্তম তো কখনোই প্রশ্ন আসে না কিন্তু আল্লাহ সুহানা হওয়া তালা নবী মোহাম্মদ সাল্লাহামকে শুধু সপ্তম আসমানে নয় বরং নবী সাল্লাহ আলী হুসাল্লামকে সপ্তম আসমানের আরও ঊর্ধ্বে যেখানে জিবরিল আলাইসাল্লামেরও যাওয়ার ক্ষমতা নেই সুযোগ নেই সে পর্যন্ত আল্লাহ সুবহানা হাতালা নবী সাল্লাহ আলী হুসাল্লামকে নিয়ে গেছেন সুবহান আল্লাহ সেখানে নেওয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন চ্যালেঞ্জ করলেন যে বিশ্বের কোন মানুষের পক্ষে মোহাম্মদ সাল্লাহামকে যত ঊর্ধ্ব জগতে আল্লাহ নিয়েছেন তত ঊর্ধ্ব জগতে কোনো মানুষের পক্ষে যাওয়া কখনো সম্ভব নয় অতএব এই দিক থেকেও যেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবাহানুভাত আলা প্রমাণ করলেন যে শ্রেষ্ঠত্ব কেয়ামত পর্যন্ত কারো অতিক্রম করা কখনোই সম্ভব হবে না